রাতে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদ আম্মাবাদ গত পর্বে আমরা হাওয়ালা বিষয়টি আলোচনা করেছিলাম আজ বর্তমান বিশ্বে যে ব্যাংকের মাধ্যমে হাওয়ালা করা হয় চেক বা ড্রাফট বা স্পিড ক্যাশ এগুলি বৈধ রয়েছে দর্শক শ্রোতাকে আমরা এ বিষয়টি অবহিত করতে চাই কারণ বর্তমান যুগে এই বিষয়টি অত্যন্ত জরুরি হয়েছে কারণ এক দেশ থেকে আরেক দেশে যখন টাকা পয়সা পাঠাতে হয় তখন ব্যাংকের মাধ্যম আমাদেরকে গ্রহণ করতে হয় এক্ষেত্রে একই ধরনের অর্থ হোক অর্থাৎ টাকা দিয়ে টাকা বা ডলার দিয়ে ডলার অথবা ডলার দিয়ে দিরহাম দিয়ে দিনার দিয়ে রিয়াল দিয়ে টাকা নেওয়া হোক এটা জায়জ রয়েছে এবং এক্ষেত্রে ব্যাংক যে তার এই যে দায়িত্ব গ্রহণ করবে এজন্যে যে অর্থ সে নেবে সেটাও জায়জ রয়েছে ইসলামিক ব্যাংক থাকতে সুদ কারবারি ব্যাংকের মাধ্যমে পাঠানো ঠিক হবে না যদি ইসলামিক ব্যাংক না থাকে তাহলে সুদ কারবারি ব্যাংকের মাধ্যমেও যদি বাধ্য হয়ে পাঠায় সেক্ষেত্রে জায়েজ হবে আর তারা যে পয়সা পাঠানোর জন্যে তারা নিবে সেটাও দেওয়া জায়জ হবে এখানে যে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে একটা আরেকটার সঙ্গে যখন মানি এক্সচেঞ্জ করা হয় পয়সা আমি দিলাম রিয়াল আর ব্যাংক আমাকে দিবে আমার দেশে টাকা এক্ষেত্রে হাত বাহাত হতে হবে উপস্থিত লেনদেন হতে হবে কিন্তু আমি এখানে দিলাম আর ব্যাংকে ওখানে আমাকে পরে দিবে এক্ষেত্রে ওলামা একরাম বলেছেন যে চেকটা বা যে ড্রাফটটা বা যে স্পিড কেস করেছেন সে যে একটা কাগজ আপনাকে দিবে এটাই আপনার কবজা করা হয়ে গেল এটাই আপনার হস্তগত হয়ে গেল আর এই জন্যে সেটাকে জায়জ বলা যাবে হন্ডির ক্ষেত্রে এই ধরনের যেহেতু কোনো প্রমাণ পুঞ্জি দেওয়া হয় না কাজে এটা হস্তগত হলো না ফাঁকি থাকতে পারে কোনো সমস্যা হতে পারে কিন্তু ব্যাংক সেখানে এটা নির্দিষ্ট তার নিয়ম রয়েছে এখানে ওখানে তাদের ব্যাংকের কন্ট্যাক্ট রয়েছে কাজে এই ধরনের কোনো সমস্যা অনেক সময় হয়তো লিখতে কোনো সমস্যা হয়ে গেলে সেটা পরবর্তীতে হলেও পাওয়া যাবে কিন্তু হুন্ডি যদি হয় আর আপনি হাত বা হাত কোনো ডকুমেন্টও পেলেন না এক্ষেত্রে তখন নাজায়েজের প্রশ্ন চলে আসবে এজন্যে ব্যাংকিং ড্রাফট বা ব্যাংকিং যে মানি এক্সচেঞ্জ করে আমরা এক দেশ থেকে আর এক দেশে পাঠাই বর্তমান যুগে মানুষ দেশ দেশান্তরে ছুটে পড়েছে সেখান থেকে অর্থ পাঠাবের জন্যে এই যে ব্যাংকিং সুন্দর ব্যবস্থা রয়েছে শরীয়তে এটা জায়জ রয়েছে কোনো সমস্যা নাই যারা পাঠাতে চায় তারা পাঠাতে পারবে আবারও বলছি যদি ইসলামিক ব্যাংক থাকে সুদমুক্ত ব্যাংক তাদের মাধ্যমেই করতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে যেহেতু জরুরি অবস্থার কারণে সুদ কারবারি ব্যাংকের মাধ্যমেও পাঠানো যায় হতে পারে তখন সমস্যা আর থাকবে না এবার আমরা নতুন এ পর্বে নতুন একটি আলোচনা আমরা শুরু করতে চাই সেটি হলো বাবু শারিকা ওয়াল ওয়াকালা কোম্পানি আর ওয়াকালা উকিল নিয়োগ করা শরীয়তে মোহাম্মদীতে এই দুইটিও একটি সুন্দর বৈশিষ্ট্যের একটি কারণ সারেকা একাধিক দুই বা তার অধিক মানুষ একসঙ্গে মিলে একটি ব্যবসা বাণিজ্য করবে কারণ একজন মানুষ যদি কোনো কাজ করে তার চেয়ে যখন ওইখানে কয়েকজন মিলে কাজ করবে তখন সেই কাজটির প্রাণবন্ত হবে এবং সেখানে লাভমান বেশি হতে পারবে এবং একে অপরের সহযোগিতায় দেখা যাবে এক একজন এক এক দায়িত্ব নিয়ে বা যখন একাধিক লোক হবে তার শ্রম বা তার প্রোডাকশনও বেশি হবে এই জন্য ইসলাম কোম্পানি সিস্টেম ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছে এই কোম্পানির বেশ কিছু প্রকার রয়েছে যেটা আমরা একটু পরে আপনার কাছে আলোচনা করব। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যৌথভাবে যে ব্যবসাটা করা হয় এর মধ্যে বরকত এর মধ্যে লাভ আল্লাহ রব্বায়ন বেশি দিয়ে থাকেন যেটা আমরা জানতে পারি এই ক্ষেত্রে কোম্পানি যেগুলি বৈধ এর শর্ত এমনকি একজন মুসলিম আর একজন অমুসলিম মিলেও যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চায় সেটাও শরীয়তে জায়জ রয়েছে তবে এক্ষেত্রে উভয়ের দেখাশোনার ব্যাপারটা সমান থাকতে হবে এমন যেন না হয় যে মুসলিম সে তার মতো দেখাশোনা করে মুসলিমের অর্থ করে টাকা পয়সা হয়তো হারাম ব্যবসার মধ্যে লাগাই দেবে সেটা চলবে না এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে শরিক যারা হবে ব্যবসা যেটা করবে আগে আমরা আলোচনা করেছি সেটা বৈধ জিনিসে হতে হবে বৈধ শর্তে হতে হবে কোনোভাবে এখানে কোনো প্রকার শরীয়ত পরিপন্থী কোনো শর্ত বা কোনো নিয়ম বা কোনো ব্যবসা সেখানে করা যাবে না ওয়াল ওয়াকালা উকিল নিয়োগ করা একজন মানুষ হয়তো সব কাজ নিজে করতে পারে না অথবা দূরে রয়েছে বা তার ব্যস্ততা রয়েছে এক্ষেত্রে অন্য একজন মানুষকে উকিল নিয়োগ করে দেওয়া তার এই দায়ী দায়িত্ব পালন করার জন্যে এবং শর্ত সাপেক্ষে এটা সময় নির্দিষ্ট করে এক মাস দুই মাস তিন দিন দশ দিন এভাবে নিয়োগ দিতে পারেন এবং নিয়োগের ক্ষেত্রে দুইজনে যে কোনো মুহূর্তে প্রয়োজন করলে সেটা এই দুইজনের চুক্তি ভঙ্গও করতে পারে তাহলে এই যে একটা সুন্দর বৈশিষ্ট্য ইসলামের যে আমি পারি না তাই বা এই ব্যাপারে আমার যোগ্যতা কম রয়েছে কিন্তু আমার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে যিনি যোগ্য সেক্ষেত্রে যিনি এই ব্যাপারে পটু এ ব্যাপারে তার অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিকে যখন আমি কাজের দায়িত্বটা দিব তখন আমার জন্য ভালো হবে এক্ষেত্রে সে যদি কোনো পারিশ্রমিক গ্রহণ করে উকিল সেটাও দেওয়া জায়জ রয়েছে তবে পারিশ্রমিক ছাড়াই যদি করে তাহলে এটা ভালো এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে শরীয়তে মোহাম্মদের এগুলি সুন্দর বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য যেখানে আল্লাহ রব্বুল আলমিন মানুষের চলার জন্যে এই দুনিয়াতে মানুষ সুন্দর এবং সাবলীল ও শান্তির জীবন যাপন করার জন্য এই ধরনের সিস্টেম ইসলামে করে দেওয়া হয়েছে কোম্পানির ক্ষেত্রে বা ওকালার ক্ষেত্রে আমরা বলবো উকিল নিয়োগের ক্ষেত্রে বা অন্যকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এটা তিনভাবে হতে পারে কিছু আছে যেখানে উকিল নিয়োগ করা জায়জ রয়েছে কোনো সমস্যা নেই যেখানে প্রতিনিধি যে সমস্ত কাজে প্রতিনিধি নিয়োগ করা জায়জ রয়েছে সেটা চলবে যেমন ব্যবসা বাণিজ্য কোনো চুক্তি করা চুক্তি ভঙ্গ করা এভাবে কোনো হদুদ কোনো শাস্তির ব্যাপারে বা কোর্টের কোনো কেস দেখাশোনার ব্যাপারে বা কেস পরিচালনার ব্যাপারে তবে এক্ষেত্রে এমন যেন না হয় যে মিথ্যার আজ যে ওকালতি ওকালতির যে ব্যবসা অনেক সময় দেখা যায় যে মিথ্যার ব্যাপারটাই বড় আকারে দেখা হয় মিথ্যা অন্যায় করেছে বা উল্টাপাল্টা করেছে এরপরে টাকা দিয়ে উকিল নিয়োগ করে অন্যের হককে নষ্ট করার জন্য উকিল নিয়োগ করা হয় নিঃসন্দেহে বা এ ব্যাপারে ওকালতি করে জেনে বুঝে এই ধরনের কাজ নিঃসন্দেহে হারাম হবে এই ধরনের উপার্জন নিঃসন্দেহে হারাম হয়ে যাবে এভাবে কিছু ওকালতি রয়েছে উকিল নিয়োগ যেখানে চলবে না যেগুলি একেবারে নিছক শারীরিক এবাদত যেরকম সালাতের ক্ষেত্রে একজন আরেকজনের পক্ষ থেকে পড়ে নিবে হবে না উজু করার ক্ষেত্রে আমার পক্ষ থেকে আরেকজন উজু করে নিলে আমার উজু হয়ে যাবে তা হবে না তাহলে এক্ষেত্রে উকিল নিয়োগ করা মোটেই চলবে না আবার কিছু আছে ক্ষেত্র যেখানে উকিল নিয়োগ করা বা বদলি কাজ করার জন্য আরেকজনকে দায়িত্ব দেওয়া যদি অপারগ হয় সেক্ষেত্রে জায়জ রয়েছে যেমন হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে বিশেষ করে হজে যাওয়ার পরে পাথর নিক্ষেপের ক্ষেত্রে এই ধরনের যেগুলিতে মানুষ শারীরিকভাবে অক্ষম হলে বা একজন মারা গিয়েছে তার পক্ষ থেকে আরেকজন বদলি হজ করবে যেগুলি আলোচনা আমরা এর আগে করে এসেছি তাহলে অকালত বা ওকালা বা উকিল নিয়োগের ব্যাপারটা তাহলে যে তিন প্রকার একটা চলবে একটা চলবে না আর কিছু আছে যে শর্ত সাপেক্ষ চলবে এই ধরনের সিস্টেম ইসলাম যে আমাদেরকে দান করেছে নিঃসন্দেহে এটা আমাদের সহজতার জন্যে এই পৃথিবীর জীবন কঠিন জীবনকে সুন্দরভাবে সুচারিতভাবে পরিচালিত করার জন্যে আমাদের একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে ইসলাম ওয়ানিস সাহেব আল মখজুমি রাজি আল্লাহ আন أنه كان شريك النبي صلى الله عليه وسلم قبل البعثة فجاء يوم الفتح فقال مرحبا بأخي وشريكي راه أحمد أبو داود ابن ماجه সাহেব আল মখজুমি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি আল্লাহর নবী আলিসালাম নব্বত প্রাপ্তির পূর্বে তার শরিক ছিল তাহলে আল্লাহ নবী আলিসালাম শরিকানা ব্যবসা করেছেন সাহেব আল মাহজুমির সাথে মক্কা বিজয়ের পরে দেখে বললেন ধন্যবাদ ওয়েলকাম তিনি স্বাগতম জানালেন তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম নুবাদ প্রাপ্তের আগেই তিনি সাহেব মখজুমির সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলেন তাই তাকে ধন্যবাদ জানালেন মক্কা বিজয়ের পরে ইমাম মাহমাদ আবু দাউদ ইবনু মাজা হাদিসটিকে বর্ণনা করেছেন হাদিসটি সই হাদিস তাহলে এর দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে পার্টনারশিপে ব্যবসা করা কোম্পানি খুলে তবে মনে রাখতে হবে এই কোম্পানি খুলে অন্যের কোনো ক্ষতিগ্রস্ত যেন চিন্তা ভাবনা না থাকে ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসব তৎক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা اقرأ باسم ربك الذي خلق আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা মানে পড়ো সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআনকে নাজিল করা এটি প্রজ্ঞাপন্য কেতাব কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহু দিক থেকে হেদায়ত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা আবু হুরায়রা রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলাইহাল্লাম একতা জিজ্ঞেস করেন তোমরা কি জানো গিবত কি তারা বললেন আল্লাহ এবং তার রসুল সাল্লাহু আলাইহাল্লামই অধিক জানেন তিনি বললেন তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে সেটাই গিবত তারা জিজ্ঞেস করলেন আমি যা বলি তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি কি বলবেন তখন তিনি উত্তরে বললেন তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তবে তুমি তার গিবত করলে আর যদি তার মধ্যে না থাকে তাহলে তার উপর মিথ্যা অপবাদ দিলে সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার দুশো পঁয়ষট্টি ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ونور الباركي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم بعثه بدينار ليشتري له الأضحية الحديث رواه البخاري في أثناء حديث وقد تقدم ওরু আল বারিকি রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত একদিন আর নিয়ে গিয়ে দুইটা ছাগল কিনে দেয় ওর মধ্যে থেকে একটা বিক্রি করে একদিন আর আর ছাগল ফিরে নিয়ে আসে আল্লাহ নবীর কাছে গিয়ে ফেরত দেন তো এই যে আল্লাহ নবী আলিসালাম কুরবানির পশু বা ছাগল কেনার জন্যে একজনকে উকিল বানাই দিলেন দায়িত্ব দিয়ে দিলেন এর দ্বারা আমাদের কাছে এটাই প্রমাণিত হয় যে শরীয়তে উকিল বানানো নিজের দায়িত্ব আর একজনকে দেওয়া বিনিময়ে বা বিনিময় ছাড়া শরীয়তে জায়জ রয়েছে ওয়ান আবি হুরাইরা তারাদি আল্লাহ তাল আন কালা বাস রাসুল্লাহ সাল্লাম ওমারা আলা সাদাকা আল হাদিস মোত্তাফাকুন আলাই আবু হরেরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওমার ফারুক রাজি আল্লাহ তালুকে জাকাত আদায় করার জন্যে পাঠিয়েছিলেন বোখারি মুসলিম হাদিস তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম জাকাত আদায় করার জন্যে নিজের পক্ষ থেকে আরেকজনকে উকিল বানাই দিলেন তাহলে এটা উকিল বানানোর দলিল হিসাবে ওলামা ইকরাম আমাদের এখানে এটাকে সাব্যস্ত করেছেন অতএব প্রয়োজনে বৈধ শর্ত অনুযায়ী উকিল বানানো জায়েজ এটা আমরা হাদিস দ্বারা জানতে পারি ওয়ান জাবির আল্লাহ নবী নাহারা সিদ্দিন আলী আল্লাহ বাহা রাহ মুসলিম জাবের বর্ণিত আল্লাহ নবী নিজে তেষট্টিটি ওট কুরবানি করেন এটা বিদায় হজের ঘটনা আল্লাহ নবী আলিসালাম মিনা প্রান্তে একশোটি উট কুরবানি করেন এর মধ্যে তেষট্টিটি নিজের হাতে তিনি কুরবানি করেন মানুষজনের সেই খাওয়ার সুব্যবস্থা করার জন্য আজও যাদের ক্ষমতা আছে হজের ময়দানে তাদের সেই ব্যবস্থা করা উচিত ও আমার আলী আল্লাহ আইয়াদ বাকি আল হাদিস আল্লাহ নবী আলিসালাম বাকি আর যে উটগুলি ছিল এগুলিকে জবাহ করার জন্যে নির্দেশ করলেন কাকে আলী রাজি আল্লাহ তালুকে তাহলে আল্লাহর নবী এখানে কি করলেন নিজের প্রতিনিধি বানায় দিলেন বা নিজের নায়েব বানায় দিলেন আল্লাহ নবী তার পক্ষে থেকে যে কুরবানিগুলি এগুলি জবাহ করার জন্য আলী আল্লাহ তালুকে দায়িত্ব দিয়ে দিলেন তাহলে ইহাদিসের দ্বারা এটাও আমরা বুঝলাম যে জবাহ করার ক্ষেত্রেও একজন আরেকজনকে উকিল বানাতে পারে আপনি বিদেশে আছেন আপনি দেশে আপনার কুরবানি আপনার কোনো বিশ্বস্ত যারা মানুষকে কুরবানি করার জন্য বা কেনার জন্যে আপনি উকিল বানাই দিলেন এটা সরাসরি আল্লাহর নবী যা করেছেন তা আপনি করলেন এটা সুন্দরসম্মত কোনো সমস্যা রইবে না হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়ান আবি হুরাইরাহ রাদিয়াল্লাহু তাআলা আন ফি কিসসাতিল আসিফ قال النبي صلى الله عليه وسلم واغدو يا أنيس على امرأة هذا فإن اعترفت فرجمها قصة আসিফ ঘটনা বর্ণনা করেছেন আবু হরে রাজ্লাহ তালা থেকে আল্লাহ নবী আলিসাল্লাম ওনাইসকে অর্থাৎ ওনাইস বিন জাহাক আল আসলামীকে বললেন যাও ওই মহিলার কাছে গিয়ে তুমি দেখো সে যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ ব্যবচারে লিপ্ত হয়েছিল তাহলে তাকে রজম করে দাও অর্থাৎ পাথর মেরে তাকে হত্যা করে দাও মোট কথা এখানে হদুদের ব্যাপারে শাস্তি কায়েম করার ব্যাপারে আল্লাহর নবী আলিসাল্লাম ওনাইসকে উকিল বানিয়ে দিলেন এটাই সাব্যস্ত হয় এ হাদিসের দ্বারা বাবুল ইকরার স্বীকার করা স্বীকারোক্তি অর্থ লেনদেনের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পক্ষে এবং বিপক্ষে স্বীকারোক্তি দান করা এটা ইসলামের বৈশিষ্ট্যসমূহের একটি বৈশিষ্ট্য কারণ মানুষ নিজের উপরে যখন হয় নিজের বিপক্ষে হয় নিজের আত্মীয় স্বজন বাবা মা বা ভাই বা অন্যের বিপক্ষে যখন হয়ে যায় তখন এক্ষেত্রে মিথ্যার আশ্রয় গ্রহণ করে কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে তোমারও বিপক্ষে যদি হয় নিজস্ব আত্মীয়স্বজনের বিপক্ষে যদি হয় সাক্ষী দেওয়ার ক্ষেত্রে বা নিজের সঙ্গে আরেকজনের লেনদেনের ব্যাপারে সেক্ষেত্রে অস্বীকার করা যাবে না তাই এ অধ্যায়ে ইমামুল হাজার আসকান রহমাতুল্লাহ আলাই একটি মাত্র হাদিস বর্ণনা করেছেন আবুজার রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে বলেন কুলিল হাক তুমি সত্য কথা বলবে ওয়ালাউ খান আমুরান যদিও কথাটা তিতা হয় অন্যের জন্যে কষ্টকর হয় অন্যের জন্যে ক্ষতিকর হয় তবু সত্য কথা বলার চেষ্টা করবে নিজের ওপরে হোক আর অন্যের জন্য হোক তাহলে এখানে একরার করা যে নিজের প্রতি স্বীকার করে নেওয়া এটাই হলো এই যে স্বীকারোক্তি অধ্যায়ের সঙ্গে হাদিসটির মিল রয়েছে আজ আমাদের সমাজে দেখা যায় অন্যের পাওনা অন্যের হাক অন্যের অধিকারকে নষ্ট করার জন্যে নিজে এমনভাবে মিথ্যা বলে এমনভাবে মিথ্যায় আশ্রয় গ্রহণ করে যার ফলে অন্যের হক নষ্ট করে ফেলে এতে অন্যরা ক্ষতিগ্রস্ত হয় নিজের ব্যাপারে অত্যন্ত সজাগ কিন্তু অন্যের ব্যাপারটাকে একেবারে কোনো গুরুত্ব দিতে চায় না তাই আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে যে কারো হক হক না কেন যে কোনো ব্যক্তির পক্ষে বিপক্ষে হক না কেন কথাটা যদি তিতাও হয় যার ব্যাপারে বলছেন সে যদি সেটাকে ভালোভাবেই না দেখে তারপরেও হকের ব্যাপারে স্বীকারোক্তি করা এটা অত্যন্ত জরুরি না হলে অন্যের হক নষ্ট করলে দুনিয়ায় পার পেলেও আখেরাতে পরকালে পার পর কোন আপনার সুযোগ থাকবে না সেই দিন মহান রব্বুল আলমিন আপনার নেকি থেকে কেটে সেই হক ওই পাওনাদারকে দিবে আর যদি আপনার নেকি না থাকে তাহলে ওই পাওনাদারদের পাপগুলি আল্লাহ রব্বুল আলমিন মাথার উপরে চাপিয়ে দিয়ে জাহান নামে ঠেলে দেবেন এই জন্য আল্লাহর নবী আলিসালাম একদিন জিজ্ঞেস করলে মানিল মুফলিস নিঃস্ব ব্যক্তিকে রিক্ত হস্ত ব্যক্তিকে অভাবী ব্যক্তিকে সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা আনহুম বললেন মাল্লাদিনারাসুল্লাহ যার টাকা পয়সা নাই স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা কোন ধন সম্পদ নাই সেই তো মিসকিন সেই তো মুফলেস সেই তো হলো গরিব মিসকিন নিঃস্ব রিক্ত আল্লাহ নবী বললেন না নিঃস্ব তো ওই ব্যক্তি কেমতের মাঠে রোজ হাসরের ময়দানে উঠবে তার দান খয়রাত হজ নামাজ জাকাত সবকিছুর বড় বড় পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবে কিন্তু তার পাওনাদার এত বেশি কাউকে মেরেছে কাউরি প্রতি জুলুম করেছে কাউকে গালি দিয়েছে কাউরি সঙ্গে অন্যাবিচার করেছে কাউরি গিবত করেছে এই সকল পাওনাদাররা এসে আল্লাহর কাছে তাই দাবি চাইবে মহানব্বুল্লা আলমিন তার নেকি থেকে কেটে কেটে তাদের দাবি পূরণ করবে কেমতের মাঠে সবচাইতে বড় পাওয়া সেটা হলো একজাররা নেকি যার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যেতে পারবে তাই ছুটাছুটি করবে মানুষ এ পর্যায়ে সব নেকি যখন তার শেষ হয়ে যাবে পাওনাদারকে দিয়ে কিন্তু পাওনাদার তখনও শেষ হবে না বরং আরও আসে বলবে আল্লাহ অমুক আমাদের এই করেছে ওই করেছে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিদের পাওনাদারদের গুনাগুলিকে এই লোকটির ঘাড়ের উপরে চাপাই দেবে এবং পরিশেষে তাকে নেকির অভাবে তাকে জাহান নামে যেতে হবে নরকে যেতে হবে এটাই হবে সবচেয়ে বড় মিসকিন তাহলে আজ আপনি পার পেয়ে গেলেও রোজ হাসরের ময়দানে পার পাওয়ার মতো কোনই সুযোগ আপনার হবে না এ কথাটা ভালো করে বুঝার চেষ্টা করতে হবে তাই স্বীকারোক্তি করে নিয়ে অন্যের হক দিয়ে দেওয়া এখানে দুনিয়ার কোনো অল্প স্বার্থের জন্যে মান সম্মানের জন্যে বা আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখার জন্যে আপনি আখেরাত নষ্ট করবেন না এটাই হবে দায়িত্ব কর্তব্য এটাই হবে ইমানি চেতনাবোধ এবং যারা এর সঙ্গে সম্পৃক্ত যারা এইভাবে অন্যায়ভাবে অন্যের সম্পদকে গ্রাস করে নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠাতে হবে তাদেরকে শিক্ষা দিয়ে এ ধরনের অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে আমরা সে ব্যাপারে সজাগ হব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবার এগারোতম অধ্যায় বা আবুল আরিয়া আরিয়া হলো যে কেউ যদি কোনো ব্যক্তিকে কিছু দান করে সেটা থেকে সে উপকৃত হবে পরবর্তীতে যে দান বস্তু সেটা সে ফেরত দেবে যেমন মনে করেন একজনকে কেউ একটা ছাগল দান করে দিল ছাগলের দুধ পান করার জন্য বা একটা গাভী দান করে দিল এই ছাগল যতদিন দুধ দিবে দুধ খাবে পান করবে যখন দুধ বন্ধ হবে বা সময় নির্দিষ্ট করে দেবে এরপরে সেটা মালিককে ফেরত দিবে এই ধরনের সুন্দর একটি ব্যবস্থা ইসলামে করেছে একজনের হয়তো নাই একজনের আছে এখন এটা আরেকজনকে গাভী দিয়ে দিল যাও নিয়ে গাও এরে খাওয়াও পান করাও এরে এর ব্যবস্থা করো আর এর দুধ পান করো এই ধরনের কাজ এই ধরনের মানুষের প্রতি এহসান এই ধরনের সিস্টেম এই ধরনের পদ্ধতি ইসলাম আমাদের জন্য বৈধ করে দিয়েছে এবং এই ব্যাপারে উৎসাহিত করেছে আন সামরাত বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم على اليد ما اخذت حتى توديه রাহু আহমদ আল আরবা ওয়াসাহুল হাকিম সামরা বিন জুদ্দুম রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আলাল ইয়াদিমা আখাদাত হাত যা গ্রহণ করেছে তার উপরেই সেইটা দায়ী দায়িত্ব থাকবে হাত্তা তুয়াদ্দিয়া যতক্ষণ পর্যন্ত সে সেটা ফেরত না দিবে তাহলে এখানে যদি কেউ কাউকে কোনো আরিয়া দান বস্তু দান করে সেখান থেকে উপকৃত হওয়ার জন্যে আর সেটা থেকে সে জিম্মাতে থাকবে জামিন থাকবে যতক্ষণ পর্যন্ত সে ফেরত না দেবে অর্থাৎ তার নিজস্ব কোনো অবহেলার কারণে যদি এই পশু বা এই সম্পদ বা মাল যা দিবে উপকৃত হওয়ার জন্যে সেটা নষ্ট হয়ে যায় তাহলে তার জিম্মা তার জামানত তাকে দান করতে হবে আর যদি তার কোনো কারণে না হয় ঠিক জায়গাতে রেখেছে তারপর চুরি হয়ে গেছে ভালো জায়গাতে বেঁধেছে তারপর হয়তো পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে সেটা তো নিজের কর্মফল নয় কাজে নিজের অবহেলার কারণে যদি না হয়ে থাকে তাহলে তার মালিককে ফেরত দেওয়া পর্যন্ত তার জামানত সেই ব্যক্তির উপরেই থাকবে তাহলে আরিয়ার ক্ষেত্রে এই জামানতদারি যে গ্রহণ করবে তার হাতেই থাকবে যতদিন পর্যন্ত তার মালিককে ফেরত না দেবে এটা আমরা ইহাদিসের দ্বারা এই মশালা আমাদের জন্য সাব্যস্ত হয়ে যায় হাদিসটি চারজনে বর্ণ করেছেন এবং আহমদ ওয়াসাহাউল হাকিম এবং হাকিম হাদিসটিকে সহি বলেছেন কোরআন সুন্নার আলোকে আমরা জীবন গড়তে পারি এটাই হবে আমাদের আল্লাহর কাছে দোয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন সুবাহানাক আল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইহিল্লা আন্তাস্তাক ফিরুকা ওয়াতুব ইলাইক والسلام عليكم ورحمة الله وبركاته I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam braham dutya naste. Bhagwan ek hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে পিস টিভি বাংলায় মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইনস্পায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বিস টিভি বাংলায় ম্যারেজ ও divorce Islamic Solution or problem?